Oh. তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা দেখাও মোদের তোমারি পথের সঠিক দিশা দেখাও মোদের তোমারি পথের সঠিক দিশা চলতে যেন পারি মোরা ঠিক পথে সর্বদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা দেখাও মোদের তোমারি পথের সঠিক দিশা দেখাও মোদের তোমারি পথের সঠিক দিশা চলতে যেন পারি মোরা ঠিক পথে সর্বদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা জীবনে মোরা করেছি কত যে পাপাচা এখন কে বলি চাই মোরা শুধু দয়া তোমার জীবনে মোরা করেছি কত যে পাপাচা এখন কে বলি চাই মোরা শুধু দয়া তোমার জীবনে মোরা করেছি কত যে পাপাচা এখন কে বলি চাই মোরা শুধু দয়া তোমার তোমার দয়াতে আজ যে পাথরে ফুল ফোটে তোমার করুণাতে আজ সাগরে ঢেউ ওঠে তোমার দয়াতে আজ যে পাথরে ফুল ফোটে তোমার করুণাতে আজ সাগরে ঢেউ ওঠে ঝড় বাদলেও থামে না যত দ্বীপের শিখা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা দেখাও মোদের তোমার পথের সঠিক দিশা দেখাও মোদের তোমার পথের সঠিক দিশা চলতে যেন পারি মোরা ঠিক পথে সর্বদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা দু চোখে জ্যোতি যে দাও দু হাতে শক্তি যে দাও খোদাই নূর ঢেলে দাও ইমানি জজবাটা দাও মোদের কাছে টেনে নাও না আপন করে গুণাগার বলে মোদের দিও না আর ফিরিয়ে তুমি তো প্রভু সবার তরে পূর্ণ ক্ষমাসী তোমার দয়া থেকে নিরাশায় না কোনো বান্দা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা দেখাও মোদের তোমারি পথের সঠিক দিশা দেখাও মোদের তোমারি পথের সঠিক দিশা চলতে যেন পারি মোরা ঠিক পথে সর্বদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা তুমি কান্ডারি সব সবচেয়ে বড় আমার খোদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা তুমি কান্ডারি সবচেয়ে বড় আমার খোদা তুমি কান্ডারি সবচেয়ে বড়